বাংলায় আমার জন্মভূমি থাকিয়ে বাংলায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই বাংলায় আমার জন্মভূমি থাকিয়ে বাংলায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই মোদের হবে কি উপায় মোদের হবে কি উপায় রাজনীতি মজার বৃষ্টি টক মিষ্টি ঝাল না হয় আবার দেশে কেন চলে হরতাল রাজনীতি মজার বৃষ্টি টক মিষ্টি ঝাল না হয় আবার দেশে কেন চলে হরতাল জাতির কথা ভুলে গেছে হরা জাতির কথা ভুলে গেছে গুদিরা সন্ফাই কেউ হারানো গদি আবার ফিরে পেতে চায় কেউ হারানো গদি আবার ফিরে পেতে চায় বাংলা আমার জন্মভূমি থাকি এ বাংলায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই জাতির হবে কি উপায় মোদের হবে কি উপায় অফিস আদালতে কত আছে ঘুষের ভয় সরকারি বেতনে ওদের পেট মোটানা হয় অফিস আদালতে কত আছে ঘুষের ভয় সরকারি বেতনে ওদের পেট মোটানা হয় সোনার বাংলা নষ্ট করে ওরা সোনার বাংলা নষ্ট করে তামা করতে চায় ওরা দেশের শত্রু ওদের চিহ্ন করা চায় ওরা দেশের শত্রু ওদের চিহ্ন করা বাংলা আমার জন্মভূমি থাকি এ বাংলায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই জাতির হবে কি উপায় মোদের হবে কি উপায় টাকার গুথুই যদি আবার কলম উল্টু চলে সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে টাকার গুথই যদি আবার কলম উল্টু চলে সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে কালো টাকার বৃষ্টি দিয়ে ওরা কালো টাকার বৃষ্টি দিয়ে কমতাটা পায় এসব চলে শিক্ষিত শৈতানের মহড়ায় এসব চলে শিক্ষিত শৈতানের মহড়ায় বাংলা আমার জন্মভূমি থাকি এ বাংলায় বাংলায় আমার জন্মভূমি থাকি এ বাংলায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই জাতির হবে কি উপায় মোদের হবে কি উপায় জাতির হবে কি উপায় মোদের হবে কি উপায় জাতির হবে কি উপায় This track is downloaded from BDLove24.com.